بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে حميم হামিম عين كذلك يوحي اليك والى الذين من قبلك الله العزيز الحكيم এইভাবেই তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি প্রত্যাদেশ করেন পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ له ما في السماوات وما في الارض وهو العلي العظيم আকাশ মণ্ডলীয় পৃথিবীতে যাহা কিছু আছে তাহা তাহারই তিনি সমুন্নত মহান تكاد السماوات يتفطرن من فوقهن والملائكه يسبحون بحمد ربهم ويستغفرون لمن في الارض الا ان الله هو الغفور الرحيم আকাশ মণ্ডলী ঊর্ধ্বদেশ হইতে ভাঙ্গিয়া পড়িবার উপক্রম হয় এবং ফিরিস্তাগণ তাহাদের প্রতিপালকের প্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং মর্তবাসীদের জন্য ক্ষমা প্রার্থনা করে জানিয়া রাখো আল্লাহ তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু والذين اتخذوا من دونه اولياء الله حفيظ عليهم وما انت عليهم بوكيل যাহারা আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করে আল্লাহ তাহাদের প্রতি সম্যক দৃষ্টি রাখেন তুমি তাহাদের কর্মবিধায়ক নও وكذلك اوحينا اليك قرانا عربيا لتنذر ام القرى ومن حولها لتنذر ام القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنة وفريق في السعير এইভাবে আমি তোমার প্রতি কুরআন অবতীর্ণ করিয়াছি আরবি ভাষায় যাহাতে তুমি সতর্ক করিতে পারো মক্কা ও উহার চতুর্দিকে জনগণকে এবং সতর্ক করিতে পারো কিয়ামত দিবস সম্পর্কে যাহাতে কোনো সন্দেহ নাই সেদিন একদল জান্নাতে প্রবেশ করিবে এবং একদল জাহান্নামে প্রবেশ করিবে ولو شاء الله لجعلهم امه واحده ولكن يدخل من يشاء في رحمته والظالمون ما لهم من ولي ولا نصير আল্লাহ ইচ্ছা করিলে মানুষকে একই উম্মত করিতে পারিতেন বস্তুত তিনি যাহাকে ইচ্ছা তাহাকে স্বীয় অনুগ্রহের অধিকারী করেন আর জালিমরা উহাদের কোনো অভিভাবক নাই কোনো সাহায্যকারীও নাই أم اتخذوا من دونه أولياء فالله هو الولي وهو يحيي الموتى وهو على كل شيء قدير উহারা কি আল্লাহর পরিবর্তে অপরকে অভিভাবক রূপে গ্রহণ করিয়াছে কিন্তু আল্লাহ অভিভাবক তো তিনি এবং তিনি মৃতকে জীবিত করেন তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান وما اختلفتم فيه من شيء فحكمه الى الله ذلكم الله ربي عليه توكلت واليه انيب তোমরা যে বিষয়ে মতভেদ করো না কেন উহার মীমাংসা তো আল্লাহরই নিকট তিনি আল্লাহ আমার প্রতিপালক তাহারই উপর আমি নির্ভর করি আর তাহারই অভিমুখী আমি فاطر السماوات والأرض جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يذرأكم فيه ليس كمثله شيء وهو السميع البصير তিনি আকাশ মণ্ডলীয় পৃথিবীর সৃষ্টিকর্তা তিনি তোমাদের মধ্য হইতে তোমাদের জোড়া সৃষ্টি করিয়াছেন এবং আন আমের তথা চতুষ্পদ জন্তু এর মধ্য হইতে সৃষ্টি করিয়াছেন উহাদের জোড়া এইভাবে তিনি তোমাদের বংশ বিস্তার করেন কোনো কিছুই তাহার সদৃশ্য নয় তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা له مقاليد السماوات والأرض يبسط الرزق لمن يشاء ويقدر إنه بكل شيء عليم আকাশ মণ্ডলীয় পৃথিবীর কুঞ্জি তাহারই নিকট তিনি যাহার জন্য ইচ্ছা তাহার রিজিক বর্ধিত করেন এবং সংকুচিত করেন তিনি সর্ববিষয়ে সবিশেষ অবহিত شرع لكم من الدين ما وصى به نوحا والذي اوحينا اليك وما وصينا به ابراهيم وموسى وعيسى ان اقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم اليه الله يجتبي اليه من يشاء ويهدي اليه من ينيب তিনি তোমাদের জন্য বিধিবদ্ধ করিয়াছেন দিন যাহার নির্দেশ দিয়াছিলেন তিনি নূহকে আর যাহা আমি ওই করিয়াছি তোমাকে এবং যাহার নির্দেশ দিয়াছিলাম ইব্রাহিম মুসা ও ইসাকে এই বলিয়া যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো এবং উহাতে মতভেদ করিও না তুমি মুশ্রিকদেরকে যাহার প্রতি আহ্বান করিতেছ তাহা উহাদের নিকট দুর্বহ মনে হয় আল্লাহ যাহাকে ইচ্ছা দিনের প্রতি আকৃষ্ট করেন এবং যে তাহার অভিমুখী তাহাকে দিনের দিকে পরিচালিত করেন وما تفرقوا الا من بعد ما جاءهم العلم بغيا بينهم ولولا كلمه سبقت من ربك الى اجل مسمى لقضي بينهم وان الذين اورثوا الكتاب من بعدهم لفي شك منه مريب উহাদের নিকট জ্ঞান আসিবার পর কেবল পারস্পরিক বিদ্বেষ বশত উহারা নিজেদের মধ্যে মতভেদ ঘটায় এক নির্ধারিত কাল পর্যন্ত অবকাশ সম্পর্কে তোমার প্রতিপালকের পূর্ব সিদ্ধান্ত না থাকিলে উহাদের বিষয়ে ফয়সালা হইয়া যাইত উহাদের পর যাহারা কিতাবের উত্তরাধিকারী হইয়াছে তাহারা তো সেই সম্পর্কে বিভ্রান্তিকর সন্দেহ রইয়াছে فلذلك فادع واستقم كما امرت ولا تتبع اهواءهم وقل امنت بما انزل الله من كتاب وامرت لاعدل بينكم الله ربنا وربكم لنا اعمالنا ولكم اعمالكم لا حجه بيننا وبينكم الله يجمع بيننا واليه المصير সুতরাং তুমি উহার দিকে আহ্বান করো ও উহাতে দৃঢ় প্রতিষ্ঠিত থাকো যেইভাবে তুমি আদিষ্ট হইয়াছ এবং উহাদের খেয়াল খুশির অনুসরণ করিও না বল আল্লাহ যে কিতাব অবতীর্ণ করিয়াছেন আমি তাহাতে বিশ্বাস করি এবং আমি আদিষ্ট হইয়াছি তোমাদের মধ্যে ন্যায় বিচার করিতে আল্লাহ আমাদের প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক আমাদের কর্ম আমাদের এবং তোমাদের কর্ম তোমাদের আমাদের ও তোমাদের মধ্যে বিবাদ বিসম্বাদ নাই আল্লাহ আমাদেরকে একত্র করিবেন এবং প্রত্যাবর্তন তাহারই নিকট والذين يحاجون في الله من بعد ما استجيب له حجتهم داحضه حجتهم داحضة عند ربهم وعليهم غضب ولهم عذاب شديد আল্লাহকে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 ترى الظالمين مشفقين مما كسبوا وهو واقع بهم والذين امنوا وعملوا الصالحات في روضات الجنات لهم ما يشاءون عند ربهم তুমি জালিমদেরকে ভীত সন্ত্রস্ত দেখিবে উহাদের কৃতকর্মের জন্য আর ইয়া আপতিত হইবেই উহাদের উপর যারা ইমান আনে ও সৎকর্ম করে তাহারা থাকিবে জান্নাতের মনোরম স্থানে তাহারা যা কিছু চাইবে তাহাদের প্রতিপালকের নিকট তাহাই পাইবে ইহাই তো মহা অনুগ্রহ ذلك الذي يبشر الله عباده الذين امنوا وعملوا الصالحات قل لا اسالكم عليه اجرا الا الموده في القربى ومن يقترف حسنه نزد له فيها حسنا এই সুসংবাদেই আল্লাহ দেন তাহার বান্দাদেরকে যাহারা ইমান আনে ও সৎকর্ম করে বল আমি ইহার বিনিময়ে তোমাদের নিকট হইতে আত্মীয়র সৌহার্দ্য ব্যতীত অন্য কোনো প্রতিদান চাই না যে উত্তম কাজ করে আমি তাহার জন্য ইহাতে কল্যাণ বর্ধিত করি আল্লাহ ক্ষমাশীল গুণগ্রাহী أم يقولون افترى على الله كذبا فإن يشأ الله يختم على قلبك ويمحو الله الباطل ويحق الحق بكلماته إنه عليم بذات الصدور উহারা কি বলে যে সে আল্লাহ সম্পর্কে মিথ্যা উদ্ভাবন করিয়াছে যদি তাহাই হইত তবে আল্লাহ ইচ্ছা করিলে তোমার হৃদয় মোহর করিয়া দিতেন আল্লাহ মিথ্যাকে মুছিয়া দেন এবং নিজ বাণী দ্বারা সত্যকে প্রতিষ্ঠিত করেন অন্তরে যাহা আছে সে বিষয়ে তিনি তো সবিশেষ অবহিত وهو الذي يقبل التوبة عن عباده ويعفو عن السيئات ويعلم ما تفعلون তিনি তাহার বান্দাদের তবা কবুল করেন ও পাপ মোচন করেন এবং তোমরা যাহা করো তিনি তাহা জানেন ويستجيب الذين آمنوا وعملوا الصالحات ويزيدهم من فضله والكافرون لهم عذاب شديد তিনি মুমিন ও সৎকর্ম পরায়ণদের আহ্বানে সাড়া দেন এবং তাহাদের প্রতি তাহার অনুগ্রহ বর্ধিত করেন কাফিরদের জন্য রয়েছে কঠিন শাস্তি ولو بسط الله الرزق لعباده لبغوا في الارض ولكن ينزل بقدر ما يشاء انه بعباده خبير بصير আল্লাহ তার সকল বান্দাকে জীবন উপকরণে প্রাচুর্য দিলে তাহারা পৃথিবীতে অবশ্যই বিপর্যয় সৃষ্টি করিত কিন্তু তিনি তাহার ইচ্ছামতো পরিমাণেই নাজিল করিয়া থাকেন তিনি তাহার বান্দাদেরকে সম্যক জানেন ও দেখেন وهو الذي ينزل الغيث من بعد ما قنطوا وينشر رحمته وهو الولي الحميد উহারা যখন হতাশাগ্রস্ত হইয়া পড়ে তখনই তিনি বৃষ্টি প্রেরণ করেন এবং তাহার করুণা বিস্তার করেন তিনি তো অভিভাবক প্রশংসার্হ ومن آياته خلق السماوات والأرض وما بث فيهما من دابة وهو على جمعهم إذا يشاء قدير তাহার অন্যতম নিদর্শন আকাশ মণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং এই দুইয়ের মধ্যে তিনি যে সকল জীবজন্তু ছড়াইয়া দিয়াছেন সেইগুলি তিনি যখন ইচ্ছা তখনই উহাদেরকে সমবেত করিতে সক্ষম وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير তোমাদের যে বিপদ আপদ ঘটে তাহা তো তোমাদের কৃতকর্মেরই ফল এবং তোমাদের অনেক অপরাধ তো তিনি ক্ষমা করিয়া দেন وما أنتم بمعجزين في الأرض وما لكم من دون الله من ولي ولا نصير তোমরা পৃথিবীতে আল্লাহর অভিপ্রায়কে ব্যর্থ করিতে পারিবে না এবং আল্লাহ ব্যতীত তোমাদের কোনো অভিভাবকও নাই সাহায্যকারীও নাই ومن آياته الجوار في البحر كالأعلام তাহার অন্যতম নিদর্শন পর্বত সদৃশ সমুদ্রের চলমান নৌযান সমূহ إن يشأ يسكن الريح فيظللن رواكد على ظهره ইন্ন ফি যালিকা লাআয়াতিন লিকুল্লি সাব্বারিন শাকুর তিনি ইচ্ছা করিলে বায়ুকে স্তব্ধ করিয়া দিতে পারেন ফলে নৌযান সমূহ নিশ্চল হইয়া পড়িবে সমুদ্র পৃষ্ঠে নিশ্চয়ই ইহাতে নিদর্শন রইয়াছে ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তির জন্য أو يوبقهن بما كسبوا ويعفو عن كثير অথবা তিনি তাহাদের কৃতকর্মের জন্য সেইগুলিকে বিধ্বস্ত করিয়া দিতে পারেন এবং অনেককে তিনি ক্ষমাও করেন ويعلم الذين يجادلون في آياتنا ما لهم من محيص আর আমার নিদর্শন সম্পর্কে যাহারা বিতর্ক করে তাহারা যেন জানিতে পারে যে তাহাদের কোনো নিষ্কৃতি নাই فما أوتيتم من شيء فمتاع الحياة الدنيا وما عند الله خير وأبقى للذين آمنوا وعلى ربهم يتوكلون বস্তুত তোমাদেরকে যাহা কিছু দেওয়া হইয়াছে তাহা পার্থিব জীবনের ভোগ কিন্তু আল্লাহর নিকট যাহা আছে তাহা উত্তম ও স্থায়ী তাহাদের জন্য যাহারা ইমান আনে ও তাহাদের প্রতিপালকের উপর নির্ভর করে والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون যাহারা গুরুতর পাপ ও অশ্লীল কার্য হইতে বাঁচিয়া থাকে এবং ক্রোধাবিষ্ট হইলে ক্ষমা করিয়া দেয় والذين استجابوا لربهم وأقاموا الصلاة وأمرهم شورى بينهم ومما رزقناهم ينفقون যাহারা তাহাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দেয় সালাত কায়েম করে নিজেদের মধ্যে পরামর্শের মাধ্যমে নিজেদের কর্ম সম্পাদন করে এবং তাহাদেরকে আমি যে রিজিক দিয়াছি তাহা হইতে ব্যয় করে والذين إذا أصابهم البغي هم ينتصرون এবং যাহারা অত্যাচারিত হইলে প্রতিশোধ গ্রহণ করে وجزاء سيئة سيئة مثلها فمن عفا وأصلح فأجره على الله মন্দের প্রতিফল অনুরূপ মন্দ এবং যে ক্ষমা করিয়া দেয় ও আপোষ নিষ্পত্তি করে তাহার পুরস্কার আল্লাহর নিকট আছে আল্লাহ জালিমদেরকে পছন্দ করেন না ولمن انتصر بعد ظلمه فأولئك ما عليهم من سبيل তবে অত্যাচারিত হইবার পর যাহারা প্রতিবিধান করে তাহাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হইবে না إنما السبيل على الذين يظلمون الناس ويبغون في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 الظالمين في عذاب مقيم তুমি উহাদেরকে দেখিতে পাইবে যে উহাদেরকে জাহান নামের সম্মুখে উপস্থিত করা হইতেছে তাহারা অপমানে অবনত অবস্থায় অর্ধ নিমিলিত নেত্রে তাকাইতেছে মুমিনরা কিয়ামতের দিন বলিবে ক্ষতিগ্রস্ত তাহারাই যাহারা নিজেদের ও নিজেদের পরিজন বর্গের ক্ষতি সাধন করিয়াছে জানিয়া রাখো জালিমরা অবশ্যই ভোগ করিবে স্থায়ী শাস্তি وما كان لهم من اولياء ينصرونهم ومن يضلل الله فما له من سبيل আল্লাহ ব্যতীত উহাদেরকে সাহায্য করিবার জন্য উহাদের কোনো অভিভাবক থাকিবে না এবং আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো গতি নাই استجيبوا لربكم من قبل ان ياتي يوم لا مرد له من الله ما لكم من ملجا يومئذ وما لكم من نكير তোমাদের প্রতিপালকের আহ্বানে সাড়া দাও আল্লাহর পক্ষ হইতে সেই দিবস আসিবার পূর্বে যা অপ্রতিরোধ্য যেদিন তোমাদের কোনো আশ্রয়স্থল থাকিবে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 সন্তান দান করেন أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير অথবা দান করেন পুত্র ও কন্যা উভয়ই এবং যাহাকে ইচ্ছা তাহাকে করিয়া দেন বন্ধা তিনি সর্বজ্ঞ সর্বশক্তিমান وما كان لبشر ان يكلمه الله الا وحيا او من وراء حجاب او يرسل رسولا او يرسل رسولا فيوحي باذنه ما يشاء إنه علي حكيم মানুষের এমন মর্যাদা নাই যে আল্লাহ তাহার সঙ্গে কথা বলিবেন ওহির মাধ্যমে ব্যতিরিকে অথবা পর্দার অন্তরাল ব্যতিরিকে অথবা এমন দূত প্রেরণ ব্যতিরিকে যেই দূত তাহার অনুমতিক্রমে তিনি যাহা চাহেন তাহা ব্যক্ত করেন তিনি সমুন্নত প্রজ্ঞাময় وكذلك اوحينا اليك روحا من امرنا ما كنت تدري ما الكتاب ولا الايمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وانك لتهدي الى صراط مستقيم এইভাবে আমি তোমার প্রতি প্রত্যাদেশ করিয়াছি রুহ তথা আমার নির্দেশ তুমি তো জানিতে না কিতাব কি এবং ইমান কি পক্ষান্তরে আমি ইহাকে করিয়াছি আলো যাহা দ্বারা আমি আমার বান্দাদের মধ্যে যাহাকে ইচ্ছা পথ নির্দেশ করি তুমি তো প্রদর্শন করো কেবল সরল পথ صراط الله الذي له ما في السماوات وما في الارض الا الى الله تصير الامور সেই আল্লাহর পথ যিনি আকাশ মণ্ডলী ও পৃথিবীতে যাহা কিছু আছে তাহার মালিক জানিয়া রাখো সকল বিষয়ের পরিণাম আল্লাহরই দিকে প্রত্যাবর্তন করে